No নবী এসেছে ধরার বুকে আজ দুলছে দোলায় নবী আমার দেখি রে সোনার চাঁদ দুলছে দোলায় নবী আমার দেখি রে সোনার চাঁদ নূর নবী এসেছে ধরার বুকে আজ দুলছে দোলায় নবী আমার দেখি রে সোনার চাঁদ দি এলো এলো আমি না মায়ের কোলে নোর নোর নোর আজি নূর এসেছে এলো এলো আমি না মায়ের কোলে নোর নোর নোর আজি এসেছে চন্দ্র তারা মেনে যায় যে নোরে আলো আজ জ্বলছে দুনিয়ায় যে নূরে আলো আজি জ্বলছে দুনিয়ায় নূর নবী এসেছে ধরার বুকে আজ দুলছে দোল নবী আমার দেখে রে সোনার চায় দিন দুলছে দোল নবী আমার দেখে রে সোনার চায় খোদার পরে استن تم افضل سو بھی تمر توری والو آخری کھیری اریجا کھود استن تم افضل سو بھی سوب تمر توری والو آخری انجام سوپاری چھائی پیتے مورا جی جات جار چھائی پیتے ভরা জেনা যাত ফেরিস্তা ঘোর মস্তিতে চুট সকল স্বর্গ কায়নায় নূর নবী এসেছে ধরার বুকে আজ দুলছে দোলায় নবী আমার দেখিরে সোনার চাঁদ দুলছে দোলায় নবী আমার দেখিরে সোনার চাঁদ দুলছে দোলায় নবী আমার দেখে রে সোনার চাঁদ মুরসালিল উম্মতের তুমি যে মা তোমার তরে পাবো মোরা সবাই ইমান মুরসালিল উম্মতের তুমি যে মা তোমার তরে পাবো ایمان قسمت شابت دیکھا چہرہ نورانی قسمت شابت دوں دیکھا দেখা চেহারা নুরানি বিশ্ব নিখে পাচ্ছ আপে নবীর আগমন নূর নবী এসেছে ধরার বুকে আজ দুলছে দোল নবী আমার দেখে রে সোনার চায় দিন দুলছে দোল নবী আমার দেখে রে সোনার চায় দিন দুলছে দোল নবী আমার দেখে রে সোনার دے جا گھر گاتی جناتی چابی نو بیچیا جی بیماری بھی نا پا بولا نہ جائے جا گھر گاتی جنتی چابی نو بیچیا جی بیمار সুপারিশে কেউ পাবো না না যায় আবুদুর রহমান পড়ো তুমি সন্ধ্যা দিবার আবুদুর রহমান পড়ো তুমি তুমি সন্ধ্যা দিবারাত পড়ো সবে দরুদ সালাত হবে উম্মতি মুহাম্মদ নূর নবী এসেছে ধরার বুকে আজ দুলছে দোল নবী আমার দেখরে সোনার চাঁদ দুলছে দোল নবী আমার দেখরে সোনার চাঁদ দুলছে দোল নবী আমার দেখে রে সোনার চায়